السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমারও আবারও আমার আপনাদের সামনে আগেকার মতো ইসলামী আকিদার আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি এ পর্বে যা থাকবে সেটা হচ্ছে আগের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ আমরা আলোচনা করতেছিলাম কবর পূজারীদের কিছু সন্দেহ নিয়ে তার দ্বিতীয় সন্দেহের তাদের দ্বিতীয় সন্দেহের উত্তর নিয়ে এখন আমরা আলোচনা করব তাদের দ্বিতীয় সন্দেহ হচ্ছে তারা বলতে চেষ্টা করেন যখন তারা শিখি কোনো কর্মকাণ্ড করে থাকে যখন আমরা তাদেরকে কিছু কোরআনের আয়াত দিয়ে যখন তাদেরকে দলিল দিতে চাই তখন তারা এই প্রশ্ন উপস্থাপন করে যে আয়াতগুলো আমাদের সম্পর্কে বলছো সে আয়াতগুলো তো মূর্তি পূজারীদের সম্পর্কে নাজির হয়েছে এটা কিন্তু তাদের শক্ত দলিল মনে করে তারা যে যে আয়াতগুলো আমাদের সম্পর্কে বলছো সেটা তো মূর্তি পূজারীদের সম্পর্কে সুতরাং কিভাবে তোমরা আপনার নেককারদেরকে মূর্তিদের সমতুল্য মনে করতে পারো যে দলিল দিচ্ছ সেটা যখন মূর্তি পুজুরীদের সম্পর্কে তাইলে আমাদের ব্যাপারে সেটা প্রয়োগ করতে গেলে আমাদের যারা বুজুর্গ আছে তাদেরকে তোমরা মূর্তির মতো মনে করছো তাইলে এটা তো ঠিক হচ্ছে না এই প্রশ্নের উত্তর হচ্ছে কয়েকভাবে দেওয়া যেতে পারে প্রথম নম্বর হচ্ছে যে আমরা এটা মানি না যে এই আয়াতগুলো সব মূর্তি পূজারীদের সম্পর্কে নাজিল হয়েছে যে মূর্তি পূজা নিয়ে নাজিল হয়েছে এই সমস্তগুলো আয়াত যেগুলো আমরা উপস্থাপন করছি সবগুলো এমন নয় বরং কিছু আয়াত এমন রয়েছে শিরকির আয়াতগুলো যেগুলো মূর্তি পূজা নিয়ে নাজিল হয়েছে আর কিছু আয়াত আছে যেগুলো নবী আর নেককারদের সম্পর্কেও নাজিল হয়েছে যেমন দুই একটা দৃষ্টান্ত আমরা উপস্থাপন করতে যাচ্ছি আল্লাহ সুরে ইসরার ছাপ্পান্ন থেকে সাতান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه আল্লাহ বলেন হে রসুল আপনি বলে দিন যে তোমরা ওদেরকে ডাকো যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ধারণা করছো যে যারা তোমাদের কোনো লাভ করবে এরকম ধারণা করছো বা তাদেরকে আল্লাহর পাশাপাশি মাহমুদ হিসেবে মেনে নিয়েছো takut হ্যাঁ ডাকলে কোনো ফায়দা হবে না হ্যাঁ আল্লাহ বলছেন যে তারা কখনো তোমাদের এই ক্ষতি দূর করতে পারবে না এমনকি সরিয়ে দিতেও পারবে না আল্লাহ বলেন বরং তোমরা তাদের হাকিগত জেনে নাও যে যাদেরকে তোমরা ডাকছো ইপ্তিলা তারা আল্লাহ নৈকট্য অর্জন করার চেষ্টা করে সর্বদা আকরব এবং তারা এই ব্যাপারে প্রতিযোগিতা করে পরস্পরে যে কে কত বেশি আল্লাহ তারা নৈকট্য অর্জন করতে পারে তারা তারা আল্লাহর রহমতের আশা করে এবং আল্লাহর শাস্তি শাস্তিকে ভয় পায় হম সুতরাং তোমরা কেন তাদের পথ ধরবে না তোমরা তাদেরকে ডাকো অথচ হ্যাঁ তারা কিভাবে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারে আল্লাহ রহমত কিভাবে পেতে পারে সেটার প্রতিযোগিতা আসে তাইলে তুমিও সেই প্রতিযোগিতা করো তোমরা এদের পুজো দিতে যাও কা আল্লাহ বলতেছেন যা আপনার প্রতিপালকের শাস্তি অবশ্যই ভয় পেতে হবে সুতরাং এই পথ ছাড়তেই হবে আজবকে ভয় পেতে হবে এই যে দুইটা আয়াত এই দুইটাই কিন্তু নবী এবং নেককারদেরকে আপনার ডাকার ব্যাপারে আল্লাহ নাজিল করেছেন যে মুক্কার মুশিকরা তারা আল্লাহকে বাদ দিয়ে ফেরেস্তাদেরকেও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 যদি আমি বলে থাকি তাহলে তা আপনি অবশ্যই জানেন আপনার কাছে কোনো কিছু লুকাইত নয় আপনি তো আমার মনের ব্যাপারে জানেন আমি তো আপনার মনের ব্যাপার জানতে পারি না নিশ্চয়ই আপনি হচ্ছেন গায়েবের কি হ্যাঁ, গায়েবের সংবাদ আপনি জানেন আপনি গায়েবের হ্যাঁ জ্ঞানের হ্যাঁ আধার সুতরাং আপনার কাছে তো কোনো কিছু লুকাই তো নেই হ্যাঁ এই কারণে আপনার আমাকে জিজ্ঞাসা করে এটা সত্যতা যাচাইয়ের কোনো দরকার নেই বরং আপনার আপনি ভালো করে আমার ব্যাপারে জানেন তো এই যে আয়াতটা হ্যাঁ, যে আয়াত এখন আবার বলছিলাম এই আয়াতটা কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে হ্যাঁ আল্লাহ জেসানু নাজিল করেছেন যারা ঈশা আলী ইসলাম এবং তার মাকে ইলা হিসেবে মেনে নিয়েছে তাইলে এইখানে তো আপনার এগুলো মোট ঠিক পূজারীদের সম্পর্কে নাজিল হয় নাই বরং ইসা ইসলাম এবং তার মা হ্যাঁ একজন নবী এবং তার মা সম্পর্কে নাজিল হয়েছে তাইলে যে আপনার যারা কবর পূজারি তারা বলে যে এই সমস্ত আয়াতগুলা একমাত্র মূর্তি পূজা সম্পর্কে এটা ঠিক থাকলো না তাইলে এই গেল তাদের সন্দেহের একটা উত্তর দ্বিতীয় নম্বর উত্তর হচ্ছে আচ্ছা আপনারা যদিও বলেন যে আমরা তো মূর্তি পূজা করি না আমরা তো পূজা করছি হ্যাঁ, বুজুর্গদের আর সুতরাং এর যাতে সমস্যা কি কোরআন আয়াতগুলোতে মূর্তি পূজা সম্পর্কে তখন এর উত্তর আরেকটা হবে যে গাছের পূজা চন্দ্রের পূজা তারপরে সূর্যের পূজা নেককারের পূজা নবীর পূজা সবই তো আল্লাহ ছাড়া অন্যের পূজা হ্যাঁ, সুতরাং আল্লাহ ছাড়া অন্যের পূজা করাই তো শিরিক সে যেই হোক সে নবী হোক অলি হোক হ্যাঁ মূর্তি হোক হ্যাঁ সেগুলো তো কোনো ব্যাপার না তাইলে তো শিরিক তো হয়ে যাচ্ছে হ্যাঁ, সুতরাং এই কথা বলাতে তোমাদের পার পাওয়ার কোনো সুযোগ নেই যা আয়াতগুলা মূর্তি পূজা সম্পর্কে আর আমরা তো মূর্তি পূজা দিচ্ছি না আমরা তো বুজুর্গ পূজা দেই অলির পূজা দেই সুতরাং সবই তো পূজা সুতরাং সবই তো গ্রান্ট কোনোটাই তো গ্রান্টেড না বরং প্রত্যেকটার জন্যই তো আপনার পরকালে ধরা খেতে হবে তৃতীয় নম্বর উত্তরের ধরন হচ্ছে যে এই যে আপনার মূর্তিগুলা যেগুলার পূজা দিত মক্কার কাফেররা অধিকাংশটাই হচ্ছে আপনার এর সবগুলোই তো আপনার বুজুর্গদের মূর্তি এগুলো সবগুলোই আপনার বুজুর্গদের মূর্তি তাদের ছবিতে সেগুলো তৈরি করা হয়েছে এবং সেগুলোর নামও আপনার তাদের নাম নামকরণ করা হয়েছে যেমন আল্লাহ সুরান মুহের তেইশ নম্বর আয়তের মধ্যে বলেন وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث يعوق ونصرا আল্লাহ বলেন তারা বলছিল ইসলামের সম্প্রদায়ের লোকেরা যে তারা বলছিল তোমরা তোমাদের ইলাহকে পরিত্যাগ করো না যে ইসলামের কথায় পরিত্যাগ করবে যে সেটা না না পরিত্যাগ করবে না বলে তোমরা ওয়াদকে পরিত্যাগ করো না সুয়াকে পরিত্যাগ করো না পরিত্যাগ করো না ইয়াকুবকে পরিত্যাগ করো না এবং নাসারকে পরিত্যাগ করো না হ্যাঁ এই ব্যাপারে হ্যাঁ, বলা হচ্ছে ইবনে আব্বাস থেকে বর্ণনা যে তিনি বলছেন যে এইগুলা সব সেই যুগের ন্যাক্কারদের কি ছিল নাম ছিল নেকরদের নাম ওয়াদ সুয়া ইয়াবুথ ইয়াকুব নাসার এগুলো নেকরদের নাম ছিল নুয়াল ইসলাত ইসলামের বংশের যখন তারা মারা গেছে তখন শয়তান তাদের সম্প্রদায়কে এই বুদ্ধি দিল যে তোমরা তাদের বৈঠকখানায় তাদের ভাস্কর্য তৈরি করো এবং তৈরি করে তাদের নামে সেগুলো সেখানে হ্যাঁ, প্রতিস্থাপন করো হুম তখন সেগুলা সেগুলাকে স্থাপন করা হয়েছিল তখন কিন্তু আবাদত করা হয়নি সেগুলার কিন্তু যখন এরা মারা গেছে এবং আস্তে আস্তে জ্ঞানের হ্রাস পেয়েছে তখনই তাদের পরবর্তী প্রজন্ম তাদের পূজা শুরু করে হ্যাঁ তাহলে তাদের যে দ্বিতীয় সন্দেহ যে যে আয়াতগুলো তোমরা আমাদের ব্যাপারে হ্যাঁ আপনার দলিল হিসেবে প্রয়োগ করো সেগুলো শুধু মূর্তি পূজা সম্পর্কে আমরা তো মূর্তি পূজা দিচ্ছি না তাহলে সেটার উত্তর আমরা জানতে পেরেছি যে পূজার মধ্যে একটা হচ্ছে কোনো ব্যবধান নেই সব পূজা একই সব পূজার বিধান একই সবই শিরকে আকবর দ্বিতীয় নম্বর হচ্ছে যেই মূর্তি পূজার কথা বলছে মূর্তিগুলো আসলেই বুজুর্গ পূজা হ্যাঁ এই মূর্তিগুলোর নাম হচ্ছে বুজুর্গদের নাম এবং এই মূর্তি প্রত্যেক মূর্তির পিছনে একটা একটা বুজুর্গ ব্যক্তি ছিল হুম আরেকটা কথা হচ্ছে যে তাদের এই কথা যে মূর্তি পূজাই করতো মূর্তি পূজা সম্পর্কে সব আয়াত সেটাও ঠিক নয় আমরা দেখিয়েছি যে মূর্তি পূজা ছাড়াও অলি হ্যাঁ, নবীদের সম্পর্কে হ্যাঁ, কি ছিল আয়াত ছিল সেগুলো আমরা উপস্থাপন করেছি তাহলে এই পর্যায়ে আমরা দ্বিতীয় সন্দেহের উত্তর হ্যাঁ, দিতে সক্ষম হয়েছি তাদের আল্লাহ তাদেরকে হ্যাঁ সঠিক তাওহিদের বুঝ দিয়ে দেন সেটাই আমরা আল্লাহর কাছে আবেদন করবো সাল্লাহ আলা নবীনা মোহাম্মদ আলা আলহি ওসাহি